হাদিসের কাছে আত্মসমর্পণকারী আল আমিন জামে মসজিদ যা ঢাকার কেন্দ্রস্থলে মোহাম্মদপুরে অবস্থিত সেই মুসলিয়ানদের সামনে আজকে আমি সংক্ষিপ্তভাবে দুটি বিষয় নিয়ে আলোচনা করব একটি হলো শাহবান মাস চলছে সেই প্রসঙ্গে আরেকটি হল সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী একটি ফতোয়া অসুস্থের সালাত দুটি বিষয় নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ যদিও বিষয় দুটির আলোচ্য এবং পদ্ধতি এবং হাদিসের উপস্থাপনা এবং ইজতেহাদের যে ধারাগুলো আছে সে পর্যায়ের জান্নেওয়ালা মানুষ আমি নই কিন্তু যেহেতু দুটো বিষয় নিয়ে অত্যন্ত কথাবার্তা হচ্ছে সুতরাং আমি কোন ধরনের তেমন দায়িত্ব না নিয়ে কোরআন হাদিস ওলামায় গ্রামের বক্তব্য আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ শাহবান মাস চলছে শেষের দিকে শাহবান মাসে নবী সাল্লাহ আলহিসাল্লাম এত পরিমাণ সিয়াম পালন করতেন যে অন্য কোন মাসে এত সিয়াম পালন করতেন না অন্যান্য মাসে সিয়াম পালনের কিছু কিছু বিধান রয়েছে আইয়ামে ঈদ ইত্যাদি ইত্যাদি সেগুলো আমার আলোচ্য বিষয় নয় শুধু শাহবান মাস নিয়ে আলোচনা করতে চাই এবং দ্বিতীয় পর্ব যেটা সেটা আমি বলেছি তিনি করেছেন ঠিকই কিন্তু উম্মতকে পনেরো তারিখ চলে গেলেই সিয়াম পালন করতে নিষেধ করেছেন শাহবানের প্রথম পনেরো পর্যন্ত আপনার সিয়াম পালন করতে পারবেন ধারাবাহিকভাবে করুন বা গ্যাপ দিয়ে করুন বা যতটুকু সুন্নত হাদিসে বিশেষ ফজিলত এসেছে সেভাবে করুন বিবরণ আমি দিচ্ছি না করতে পারেন কিন্তু যখনই পনেরো তারিখ একজিট করে গেল তারপরে নবী সাল্লাম নাহা নিষেধ করেছেন <clears throat> নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লা আহাদুকুম তোমাদের কেউ যেন রামাদানকে এগিয়ে নিয়ে না আসে একটি সিয়াম পালন করে বা দুটি সিয়াম পালন করে বিষয়টা সোহেল বুখারিতে এই হাদিসটি শেষের দিকে এজন্য সিয়াম পালন করতে নিষেধ করেছেন যে বিপদের মধ্যে পড়ে যান কিনা সীমা লঙ্ঘনের মধ্যে চলে যান কিনা সিয়াম শাহবান মাস শেষের দিকে চলে গেল আপনি সিয়াম পালন করতেই থাকলেন শেষে যে চিন্তা করলেন যে চাঁদ উঠে কি না উঠে আজকে আমি অনুমান করে সিয়াম পালন করি কালকে যদি চাঁদ উঠে যায় আমার ফরজ শ্যাম হয়ে যাবে আর না যদি উঠে তাহলে নফল হিসাবে গণ্য হবে এটা হলো সন্দেহের সিয়াম হাদুকুম নুনে তাকিত কখনো যেন নয় কোন অবস্থাতেই যেন নয় তোমরা যেন কোন অবস্থাতেই না করো রমাদানের সিয়ামকে নিজের থেকে একদিন এগিয়ে নিয়ে আসবে বা দুদিন এগিয়ে নিয়ে আসবে এমন কাজ যেন তোমাদের দ্বারা না হয় হাদিস সাহেল বুখারিতে সুনান আবু দাউদের হাদিস মান সামা ইয়াউমুল লাযী ইয়াউমাল লাযী ইউশাক্কু ফীহি ফাকাদ আসা আবাল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাতু ওয়াসসালাম যে ব্যক্তি সন্দেহপূর্বক বা সামান্যতম তার শখ এবং শোভা আছে এমত অবস্থাতে যদি কেউ সিয়াম পালন করে তাহলে সে নবী মোহাম্মদ আলি আলিয়াস্লামের বিরোধিতা করল বিরুদ্ধাচরণ করল কাজে এই সাবানের শেষের দিকে সিয়াম পালন করতে যাবেন নিষেধ করেছেন নবী সাল্লাহ আলিয়াস্লাম কিন্তু বলেছেন যদি কেউ অভ্যস্ত থাকে কারো নজর মেনেছে সাবানের শেষের দিকে করবে সেটা পুরা করতে হবে কেউ হয়তো বা তার জন্য গত বছরের সিয়াম বাকি আছে সে পালন করতে পারবে অভ্যাস রয়েছে তার আগের থেকে নতুন কিছু সন্দেহমূলকভাবে করছে না অভ্যাস আছে সেও করতে পারবে এটা সোহেল বুখারির হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে কিন্তু সন্দেহপূর্বকভাবে অনুমান ভিত্তিক ভাবে রমদানের আগ মুহূর্তে দুই একদিন আগে থেকে সিয়াম পালন করা বৈধ নয় আমি চাঁদ দেখে নাই আজকে আলোচনা করব না যে সকল ভাইয়েরা গত বছর চোদ্দশত চোদ্দ হিজড়িতে চোদ্দশত পঁয়ত্রিশ হিজড়িতে দুই সালে সৌদি আরবের ক্যালেন্ডার অনুযায়ী চাঁদ ওঠার কথা ছিল আটাশে জুন শনিবার ক্যালেন্ডারে লেখা ছিল আটাশে জুন শনিবার চাঁদ উঠবে কিন্তু এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের দেশের বিভিন্ন জায়গায় মাদারীপুর মুন্সীগঞ্জ এবং চাঁদপুরের কিছু কিছু লোক শ্যাম পালন করে দিয়েছে কিন্তু সৌদি আরব উনত্রিশ তারিখে চাঁদ ওঠেনি চাঁদ উঠেছে তিরিশ তারিখে অতি উৎসাহী হয়ে সৌদি আরবের ক্যালেন্ডার জমিনাতে থেকে সৌদি আরবের একদিন আগে গত বছর তারা শ্যাম পালন করেছেন পত্র পত্রিকা সব রয়ে গেছে পেপার কাটিং সব আমার কাছে আল্লাহ নবীর সুন্নতির প্রতি যুক্তি তর্ক বুদ্ধি মহা ক্যালেন্ডার মহাকাশ বহুত ঘাটছেন কিন্তু নবী সাল্লাহ সাল্লাহামের সুন্নতির প্রতি শ্রদ্ধাবোধ সতর্কতা আমি শ্রদ্ধাবোধ শব্দটা কারো ব্যক্তির জন্য ব্যবহার করা আমার শব্দটা ঠিক হচ্ছে না আপাতত এগুলো তো বুঝতে হবে উনত্রিশ তারিখে চাঁদ ওঠার কথা ছিল খবর না নেই উনত্রিশ তারিখে লিখে দিলেন সৌদি আরবের সাথে মিলে আমাদের সিয়াম পালন করা বৈধ কি না বৈধ সেটা আজকে আমার আলোচ্য বিষয় না আমি অর্ধেক আলোচনা করা করা পছন্দ করি না কিন্তু কথা হলো কাজটা করলেন কি ক্যালেন্ডার অনুযায়ী সৌদি আরব উনত্রিশ তারিখে নিজেরা সিয়াম পালন করলেন এদেশে কোন কোন জায়গায় সৌদি আরব উনত্রিশ তারিখে চাঁদ ওঠেনি তারা ত্রিশ তারিখ পুরা করলেন আপনারা সৌদি আরব সে একদিন আগে সিয়াম পালন করলেন কত বছরের কথা কাজে এই সকল কাজ অত্যন্ত খেয়াল করে করতে হবে নবী সাল্লাহ এত সতর্ক করেছেন সাবানের শেষের দিকে গেলে তোমরা সিয়াম পালন করবে না রমাজানের সিয়ামকে কোন অবস্থায় এগিয়ে নিয়ে আসবে না সন্দেহের জন্য দিন যদি তোমরা সিয়াম পালন করো তাহলে নবী সাল্লাহ আলাইসাল্লামের বিরুদ্ধাচরণ করবে কিন্তু অতি উৎসাহিত হয়ে কোন পর্যন্ত চলে গেছেন সম্মানিত উপস্থিতি এই মাসে বেশি বেশি রমাদানের জন্য প্রস্তুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই জন্যই নবী সাল্লাহ আলাইসাল্লাম প্রস্তুতি নিতেন প্রথম দুই সপ্তাহ সিয়াম পালনের অতিরিক্ত তাকিদ এই জন্য রয়েছে রামাদানের জন্য তোমরা প্রস্তুত হও শেষের দুই সপ্তাহ আবার না রাখার জন্য তাকিদ রয়েছে এই জন্য যে শেষের দুই সপ্তাহে একে সন্দেহের মধ্যে পড়ে যেতে পারো আর দ্বিতীয় হলো আগেই যদি তোমরা পুরা সাবান সিয়াম পালন করে নিজেরা দুর্বল হয়ে পড়ো তো রমজানের জন্য সেটা আরেকটু সমস্যা হয়ে দেখা দিতে পারে কাজে শেষের দিকে একটু খেয়ে পরে শরীরটাকে একটু রমাদানের জন্য প্রস্তুত করে নাও এই মাসে আরো যে কাজটি আমরা করেছি যদি সেটা পাস হয়ে গেছে তারপরেও শাহবানের সাথে জড়িত সুতরাং আমি সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যদি আমার ভাইরা সেটা করেছেন কিছু জাল কিছু জাইফ কিছু অপ্রাসঙ্গিক বর্ণনা উপস্থাপন করে তারা ঢাক ঢোল বাজিয়ে বহুত আমল করে ফেলেছেন আমি বর্ণনা এই জন্য বলছি হাদিসের জন্য বলছি না যে বর্ণনা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত সেটা হাদিস নয় যেরকম একজন বিজ্ঞানের শিক্ষক একটা কিছু প্রপোজাল দিলেন এটা হতে পারে এটা অনুমান যেরকম ডারউইনের থিওরি অফ ইভলিউশন ক্রমবিকাশবাদ এটা মতবাদ ছিল না এটা ডারউইনের একটা প্রস্তাবনা ছিল তার একটা ধারণা ছিল ল্যাবরেটরিতে সার্বিকভাবে পরীক্ষা নিরীক্ষার পরে এটা থিওরি হিসাবে রূপান্তরিত হওয়া পর্যন্ত পৌঁছে নাই আর না পৌঁছার কারণে পরবর্তীতে জেনেটিক্সের বৈজ্ঞানিক ম্যান্ডেলের থিওরি সহ পরবর্তী বিভিন্ন ধরনের সুপরীক্ষিত এবং প্রমাণিত থিওরির সামনে সেটা পরাভূত হয়েছে এবং সেটা বাতিল বলে গণ্য হয়ে গেছে কারণ সেটা থিওরিতে রূপান্তরিত হয়েছিল না সেটা তার একটা প্রস্তাবনা ঠিক এমনই হাদিসের কিতাবে একটি বর্ণনা থাকলে সেটা অতক্ষণ পর্যন্ত হাদিস নয় যতক্ষণ পর্যন্ত না তা মুহাদ্দিসদের ল্যাবরেটরিতে পাশ না হয় এই জন্য আমি আমি বর্ণনা বলছি হাদিস বলছি না সেটা হল লাইলাতুন নিসফ শাবান দুই জায়গায় প্রতারণা হয়েছে এখানে একটি হলো কোরআনের আয়াত নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন فيها يفرق كل أمر حكيم حاميم سورة دخان والكتاب المبين কসম এই কিতাবের আল্লাহ পাক নিজে কসম করছেন ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন আমরা নিশ্চিতভাবে অবতীর্ণ করেছি এই কিতাবকে একটি বরকতময় রাতে ফি লাইলাতে মোবারাকা নাকরা ইনডিফিনিট একটি বরকতময় রাত্রিতে ইন্না কুন্না মুন্দিরিন নিশ্চয় আমরা ভয় দেখাচ্ছি ভীতি প্রদর্শন করছি জাহান্নামের শাস্তির এবং আজাদের ফিহা ইউফরাকুল্ল আমরেন হাকিম এই রাত্রিতে কুল্ল আমরেন হাকিম প্রত্যেক সুনির্ধারিত সুনির্দিষ্ট এবং আল্লাহর পক্ষ থেকে সুনিশ্চিত বিধানগুলো এবং বিষয়বস্তুগুলো কার্যক্রমগুলো এই রাত্রে বন্টন করা হয় ইফরাক বন্টন করা হয় ডিস্ট্রিবিউশন করা হয় আমরা মিন ইন্দেনা ইন্দেনা ইন্না কুন্না মুরসালিন এই আয়াতগুলোকে অপব্যাখ্যা করে একদল লোক বলছে এটা হলো শাবান মাসের মধ্যরাত্রি কোরআন কি মাসে অবতীর্ণ হয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি একটি পবিত্র রাতে কোরআনের তাফসীর প্রথমত কোরআন দিয়ে করুন সূরা বাকারার ওই আয়াতে যান শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন শাহরে রমাদান এমন একটি মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে এটা কোরআন দ্বারাই প্রমাণিত আপনি কিভাবে এই লাইলাত মুবারাকাকে লাইলাত নেসপিমেন শাহবানে নিয়ে গেলেন নিজের ভাব মতো আর লাইলাতুল কাদার কোন মাসে রমাদান মাসে ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল আমি অবতীর্ণ করেছি এই কোরআনকে লাইলাতুল কাদরে লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি শাহর আমি পরবর্তী আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ লম্বা করছি না রমাদান মাসে লাইলাতুল কাদর এবং লাইলাতুল কাদর এই কোরআনে কারীম অবতীর্ণ হয়েছে এই কোরআন দ্বারা কোরআনের এই আয়াতের তাফসীর সম্পূর্ণরূপে প্রমাণিত এরপর আর কি বলতে চান তারপরেও যদি গায়ের জোরে বলেন এটা লাইলাতুন নিসফি শাবান কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন আপনি কোরআন থেকে বা হাদিস থেকে একটা দলিল নিয়ে আসুন যেটা গ্রহণ করা যেতে পারে ইমাম ইবনে কাসির বলছেন যারা বলতে চায় যে এই রাত্রি লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ আবআদ আন নুজআ যে ব্যক্তি বলতে চায় যে এই কুরআন অবতীর্ণ হওয়ার মাস কিংবা এই বন্টনের মাস বা রাত্রি হলো এই এই রাত্রিটা হলো শাবানের মধ্যরাত্রিতে মধ্য শাবানের রাত্রিতে ফাকাদ আবআদ আন নুজআ সে ব্যক্তি তাহার জীবজন্তু ঘোড়া গাধা উট ছাগলকে চড়াতে নিয়ে যাওয়ার কথা ছিল একটি চারণ গায়ে যেখানে ঘাস পাতা আছে সেখান থেকে সরিয়ে সে মরুভূমিতে নিয়ে গেছে নুজা নুজা হলো এমন মাঠ যেখানে ঘাস থাকে সেটাকে দূরে ঠেলে দিয়ে সে মরুভূমিতে চলে নিয়ে গেছে তার ছাগল এবং উটগুলোকে অর্থাৎ আবাদান নুজা এটা ইবনে কাছে এমাম করতেই বলেছেন এটা ভুল ব্যাখ্যা করেছে হানেফি মজহাবের আলু ইমাম আলুসি তিনি রুহুল মাহানিতে বলেছেন কাউলুন সাদিন গরিব এই জাতীয় কথাবার্তা অত্যন্ত অত্যন্ত অজানা এবং খুবই বিক্ষিপ্ত খুবই বাজে কথা দূরবর্তী কথাবার্তা এগুলা এই আয়াত দ্বারা প্রমাণিত করা হানাবি মজাহের বিখ্যাত আলেম তিনি হলেন মোল্লা আলী কারি যিনি মিসকাতুল মাসাবির ব্যাখ্যা করেছেন বিখ্যাত ব্যাখ্যা পাঁচ খণ্ডে তিনি বলেছেন বল জাহিরুল কোরআন জাহিরুল কোরআনে বল সারিহু কোরআনের স্পষ্ট কথা পরিষ্কার পরিচ্ছন্ন কথা প্রকাশ্য কথা হলো এই রাত্রি হলো রামাদানের রাত্রি লাইলাতুল কদরের রাত্রি যারা এই ধরনের অপব্যাখ্যা করে পড়ে নিয়ে আসতে চায় তাদের কথা বাতিল তাদের কথা গ্রহণযোগ্য নয় হানাফি মজহাবের আলেমগণ যারা মোটামুটি কোরআন হাদিস নিয়ে ঘেটেছেন সহি পথে থাকার চেষ্টা করেছেন তারাও বলেন নাই যে লাইলাতুল নিসফিমিল শাবান এই রাত্রি হলো এই কোরআন অবতীর্ণ হওয়ার মাস এই রাত্রে ভাগ্য বন্টন হয় এখন কতগুলা বিবরণ নিয়ে আসবেন তিরমিজি এবং ইবনে মাজাহ সুনানে তিরমিজি এবং জামে তিরমিজি তিরমিজি এবং সুনানে ইবনে মাজা দুইটির মধ্যে একটি বর্ণনা রয়েছে সেটি হল নবী সাল্লাহ আলী স্ত্রী আয়সা রদুল্লাহ তাহানা আনহা বলছেন যে সেদিন নবী সাল্লাহ আলী আমার ঘরে থাকার কথা ছিল তিনি ছিলেনও হঠাৎ করে ফাকাত্ত আমি নবী সাল্লাহ আলী কে রাত্রের এক সময় তাকে বিছানায় পাচ্ছিলাম না তখন আমি কি করলাম চলে গেলাম বাকিতে জান্নাতুল বাকি বলা কিন্তু জায়েজ নয় কোন আলেম আমার জান্নাতুল বাকি বলেন নাই ওটার নাম ছিল বাকি হল গারকাত গারকাত হলো এক জাতীয় বৃক্ষ সেই বৃক্ষগুলো ওখানে জন্মাত এই জন্য ওটার নাম হলো বাকি উল গারকাত পরে ওটার নাম শুধু বাকি হয়েছে গারকাত ছুটে গিয়ে এখন এনারা এটাকে বানাইছে জান্নাতুল বাকি কোথার থেকে এই জান্নাত উপাধি আপনার দিলেন তা আমি জানি না কোন কোন গোরস্থানের নাম যেটা জান্নাত বানিয়ে দেন কোন কোন গোরস্থানের নাম যদি হিংসা থাকে বিদ্বেষ থাকে তাহলে জাহান্নাম বানিয়ে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার জান্নাতুল বাক্যে জাহান্নাম জাত ওখানে জাহান্নাম ব্যবহার করা যাবে না যে সাহাবি তাবিদের কবর সেখানে রয়েছে তো জান্নাত শব্দটি বলেছেন রাহুদা বানিয়ে এনেছেন আল্লাহ নবীর কবরকে আল্লাহ নবী বলেছেন আমার ঘর এবং আমার মেম্বার যেখানে আমি খুতবা দেই এই দুই জায়গার মাঝখানের জায়গাটা হল রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওনারা কবরকে রওদা বানিয়ে নিয়েছেন কোথাকার কথা কোথায় এখানেও ঠিক তাই ঘটেছে রমজানের লাইলাতুল কদর রাতটাকে ওনার ডিঙ্গায় নিয়ে এসে সাবান মাসে লাগিয়ে দিয়েছেন সব জায়গাতে একটু ভেজাল সব জায়গাতেই ফরমালিন এবাদতের মধ্যে আমলের মধ্যেও প্রিজার্ভেশন কিংবা ট্রান্সফার একটার থেকে একটার মধ্যে ছুটে গেছে সেদিন দেখলাম তেলের কথা আসছে মাছের কথা ফলের কথা কোন জায়গায় ভেজাল নাই হুজুরেরাও বহু জায়গায় ভেজাল করেছেন সে ভেজাল আরো মারাত্মক খেয়ে না হয় একটু ক্যান্সার ট্যান্সার দুনিয়া অসুস্থ হবে কিন্তু আপনারা এবাদতের মধ্যে আকিদার মধ্যে যে সকল নিজেদের থেকে ভেজাল ঢুকেছেন এটা তো জান্নাত জাহান্নামের ফয়সালা এটা তো গুনা সোয়াবের বিষয় এটার মধ্যে আরো মারাত্মক কাজ করে ফেলেছেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুল্লাহকে বিছানায় পেলাম না তখন আমি রওনা হলাম বাকিতে চলে গেলাম চলে যাওয়ার পরে দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুল্লাহ সেখানে রয়েছেন আমাকে দেখে বলছেন হে আয়েশা আতাখাফিনা আন ইয়াহিফ আলাইকা ওয়া রাসূলু তুমি কি মনে করছো যে আল্লাহ পাক এবং তার রাসূল তোমার উপর জুলুম করবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে এটা আমি কেন বলবো আমি ভয় করছিলাম আতাইতা বাদ আনিসায়েক আজকে তো আমার কাছে থাকার কথা ছিলেন আপনি আবার কোন সতীনের ঘরে চলেন গেলেন কিনা মহিলারা সবাইকে সহ্য করতে পারে কিন্তু সতীন ছাড়া উনি যদি বলতেন আজকে তোমার ঘরে আছে আমি মসজিদ নবীতে বসে সারাতে মাদত করবো করেন কবরস্থান যাবেন যান কোনো আপত্তি নেই কিন্তু যদি বলে সতীনের ঘরে তাহলে ঝগড়া ওইখানেই লাগবে লেগেছে আল্লাহ নবীর সাথে সতীনদের স্ত্রীদের হয়েছে এটা মানবিক ব্যাপার এটা তবেই ব্যাপার এটা ন্যাচারাল এটা হবেই না এমন কোনো কথা নেই ওটা ওটা হবেই হয় স্বাভাবিক না হওয়াটা অস্বাভাবিক যেহেতু মানবিক গুণাবলী নিয়ে তারা জন্মগ্রহণ করছেন সংসার সংসারে সময় তো উপস্থিতি নবী সাল্লাহ আলিয়াল্লাম তখন বললেন শোন আজকের রাত সাবানের মধ্যরাত অর্থাৎ পনেরো তারিখের রাত্রি কিংবা চোদ্দ তারিখের রাত্রে আগামীকাল পনেরো তারিখ হবে আজকের রাত্রে আল্লাহ ওয়াহদুল্লাহ শরিক আলাহ নেমে আসেন দুনিয়ার আসমানে তারপরে তিনি মাফ করে দেন লে আকসারে আদাদিমিন শারে গানামে কালব কালব কবিলার এই বংশের যত ছাগল আছে এই ছাগলের গায়ে যত লোম আছে তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাকে এই রাত্রে মাফ করে দেন এটা হলো তিরমিজির বর্ণনা ইবনে মাজার বর্ণনা হলো শুনান ইবনে মাজায় বর্ণনা একই একটু সামান্য বেশি আছে সেগুলো অর্থ না করলেও চলে তবে যেটুকু সমস্যা সেটি হল যে আমি গিয়ে দেখলাম নবী সাল্লাহ আলাইসাল্লাম আকাশের দিকে মাথা উঁচু করে আছেন এইটুকু তিরমিজির রেওয়ায়তে নাই এইটুকু ইবনে মাজার রেওয়ায়তে বেশি রয়েছে মোল্লা আলী কারি মশকাতে সরা করতে গিয়ে বলছেন আয়সা রদিয়াল্লাহ আল্লাহ বলছেন অন্য একটা রেওয়ায়তে নেছেন রেফারেন্স দেননি যে আমি তখন সাদাত্ত আলাইয়া সিয়াবি আমার কাপড় চোপড় শক্ত করে বেঁধে নিলাম আমার ঘরে থাকার কথা আমার স্বামী গেলেন কই এটা কিন্তু নবতের বিষয় না এটা হলো স্বামী স্ত্রীর বিষয় এটুকু আমার স্বামী আমার ঘর ছেড়ে আমাকে না জেনে গেলেন কই কাপড় চোপড় ভালো করে বেঁধে নিলাম সতীনদের সাথে যে ঝগড়া লেগেই যায় তারপরে চলে গেলাম গরস্থানে বাকিতে গিয়ে দেখি ওহুয়া সাজেদ তিনি সিজদারত অবস্থায় আছেন তার মানে সেরেকের মধ্যে লিপ্ত আছেন তিনি আপনার বুঝতে একটু দেরি হল আমি মনে করছি আগেই সারা দিবেন কবরস্থলে গিয়ে তিনি সিজদারত আছেন তার মানে কবরে সিজদা করা যায় নবী সাল্লাম কবরে সিজদা করতেছেন তিনটা বর্ণনা তিরমিজির বর্ণনায় তিনি স্বাভাবিক আছেন এমনি মাজার বর্ণনা হলো তিনি আকাশের দিকে মাথা তুলে আছেন আর মোল্লা আলী কারি রেফারেন্সরা যেটা উল্লেখ করেছেন মেশকাতের সরায় সেটা হল যে তিনি ওহমা সাহাজের তিনি সিজদারত অবস্থা আছেন আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি মনে করেন যে আপনি কোন সতীনের ঘরে আছেন কিনা বাকি কবরস্থানে কোন সতীনের ঘর ছিল সতীনদের ঘরে যাবে দরজা টোকাবেন উনি উনি বলতেছেন আমি ভয় করছি কোন সতীনের ঘরে গেছেন কিনা আপনি সতীনের গর্দর কবরস্থানে না টোকা দিবেন সতীনের ঘর তার যে কজন স্ত্রী তখন বেঁচে ছিলেন তিনি মৃত্যুর সময় আল্লাহ নবী নয় জন রেখে গিয়েছিলেন ওই সময় কয়জন ছিল আমি বলতে পারবো না হাদিসের এই বর্ণনা সন্তানিক জানা নেই সুতরাং তিনি কবরস্থানে চলে গেছেন এখানে মিলতেছে না গড় মিল হচ্ছে আসল কথা যেটা সেটা হলো বলতেছেন আপনারা রাত্রে বিরাট পাগড়ি টাগড়ি মাথায় দিয়ে এসে ভালো সুন্নত কথা লম্বা দাড়ি আছে সেটাও সুন্নত আতর সেটাও সুন্নতের মধ্যেই পড়ে টিভিতে এসে এসে যে বলছেন যে তিরমিজি বর্ণনা করেছে এমনি মাজা বর্ণনা করেছে তিরমিজি বর্ণনা করলেই এমনি মাজা বর্ণনা করলেই রামায়ত শুদ্ধ ইমাম তিরমিজি নিজেই বলছেন সাল তো মোহাম্মদ বিন ইসমাইল যেহেতু বর্ণনার মধ্যে বেড়া ঘাপলা দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে তিনি দাঁড়িয়ে আছেন কোথাও দেখা যাচ্ছে তিনি মাথা উঁচু করে আছেন আরেক নত সোজা সেরে কবরে সিজদা দিয়ে আছেন তারপরে তিনি নবী সাল্লাহ আলি সাল্লাতামকে খুঁজতে যাবেন সতীনের ঘরে উনি কবরস্থানে যাবেন কেন সতীনের ঘর খুঁজতে এত সমস্যা চিন্তা করে আমি ইমাম বুখারিকে জিজ্ঞাসা করলাম বহু জায়গায় ইমাম তিরমিজি যখনই খটকায় পড়েছেন তখনই বলছেন সাল তো মোহাম্মদ বিন ইসমাইল আমি ইমাম বুখারিকে জিজ্ঞাসা করেছি এটার হুকুমটা কি হবে কত বড় ওস্তাদ মানতেন ইমাম বুখারিকে ইমাম তিরমিজি এবং ইমাম মুসলিম সকল তার পরবর্তী এবং তার সমকক্ষ যত হাদিসির ইমাম ইমাম বুখারিকে কত বড় সম্মান করতেন সেটা আবার নিজেরা উল্লেখ করেছেন ইমাম মুসলিমও জিজ্ঞাসা করেছেন এই রেওয়াতের কি হবে সেটাও ইতিহাস কাজে শুধু সম্মান করতেন এতটুকুই না লিখেও গেছেন যে আমরা ইমাম বুখারিকে কতটা সম্মান করতাম তখন ইমাম বুখারি বললেন ইমাম বুখারি বললেন এই বর্ণনা অত্যন্ত দুর্বল কেন রওয়ায়ত করেছে হাজ্জাজ বিন আরতা তিনি বর্ণনা করেছেন ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে ইয়াহিয়া ইবনে আবি কাসির উরওয়া থেকে ইমাম তিরমিজি এবং ইমাম বুখারি দুজনেই একমত হয়েছেন যে হাজ্জাজ বিন আরতা ইয়াহিয়া ইবনে আবি কাসির কাছে শুনেনি ইয়াহিয়া ইবনে আবি কাসির ওরওয়ার কাছে শুনেনি সনদের দুই জায়গা কাটা দুই জায়গা কাটা এইখানে ইমাম তিরমিজি নিজেই উল্লেখ করেছেন এই রাওয়ায়াতটা বর্ণনার পরে তারপর আপনারা কোন লজ্জায় কোন শরমে সরাসরি বর্ণনা দিচ্ছেন উনি নিজেই বলছেন যে হাদিস গ্রহণযোগ্য না সহি না হাসানো না ইবনে মাজার ঠিক একই সনদে বর্ণনা করেছেন ইমাম বুসিরি সহ মোস্তফা আজমি সহ যারা ইবনে মাজানে ঘেটেছেন তারা ওই ইবনে মাজার লিখে নিজেই লিখে দিয়ে নিচেই লিখে দিয়েছেন ওই কিতাবের নিচেই যে এই সনদের অবস্থা কি তারপর আপনার বর্ণনা করবেন ওইটুকু বর্ণনা না করে কিতাবে থাকলে সেটা হাদিস হলো এই জন্য আমি বলছি আমি আগেই বলছি না যেটা হাদিস আমি বলছি এটা একটা বর্ণনা মাত্র আসুন সাবান মাসে যেহেতু সাবান নিয়ে কথা বলছি আমি শাবান মাসে নিয়ে আরো বর্ণনা রয়েছে যে এই রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান যখন শাবান মাসের 15 তারিখের রাত্রি আসে তখন তুকতাউল আজাল মৃত্যুগুলা লেখা হয় হাত্তা ইন্না রাজুলা লায়ানকাহ এমনকি একটা ব্যক্তি বিয়ে করে ওয়াইউলাদু লাহু তার বাচ্চা হয় অথচ এই রাত্রিতে আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে যায় সে মৃত্যুর মধ্যে গণ্য হয়ে যাচ্ছে বর্ণনা করছেন তাবারি বর্ণনা করেছেন এটা এর মধ্যে ওসমান বিন মোহাম্মদ জহিফ এবং আখনাস বর্ণনা করেছেন এই জন্য মোরসাল আখনাসের সাথে নবী সাল্লাম কোনদিন দেখা হয়নি নিজেরাই বর্ণনা দিচ্ছেন মুহাদ্দেসিনগণ তারপরে সাবানের ফজিলতে ভাগ্যের বর্ণনা দিয়েই চলেছেন এতটুকু যদি আপনারা না জানেন তাহলে ফজিলত বয়ান করে যান কেন আর শোনেনি বান কেন শুনছেন কেন শ্রোতাদের দেশ দোষ বক্তার চেয়ে বেশি বক্তা তার ব্যবসা করবে শুদ্ধ সত্য কথা বললে তাকে প্রচুর পরিশ্রম করতে হয় আর অসত্য কথা বলে মানুষকে যারা বেউকুব বানায় তাদেরকে চান্সই বা দিচ্ছেন কেন স্বাভাবিক সাধারণ কথা যা সত্য বলুন খুব বিরাট আল্লামা হয়ে আসতে হবে সবার তা আমি বলছি না স্বাভাবিক সত্য যা প্রমাণিত ওইটুকু বলুন যা জয়েব জাল বাজে কথা বানাওটি কথা তার সূক্ষ্ম তত্ত্বগুলো যদি আপনি না জানেন তাহলে একতরফা কথাগুলো মানুষকে বেউকুব বানাচ্ছেন কেন আলী রাজিয়াল্লাহু তাআলা আনহুর যখন লাইলা তুমি মিন শাবান আসবে ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা যখন এই রাত্রি আসবে তা সেই রাত্রে তোমরা জাগরণ করবে এবং দিনে তোমরা সিয়াম পালন করবে কেননা এই রাত্রে গুরুবের শামসের সাথে সাথে সূর্য দেবার সাথে সাথে আল্লাহ তাআলা শেষ আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মুবতালান ফাওয়াফিয়াহু আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর ইবনে মাজার বর্ণনা এই রাত্রে আলী রাজিল্লাহ তালানহু বলেন যে আজকের এই রাত্রে তোমরা জাগরণ করবে দাঁড়াবে এবাদত বন্দী করবে এবং দিনে সিয়াম পালন করবে কেননা নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে আজকের এই রাতে সূর্য ডোবার সাথে সাথে আল্লাহ ওয়াহদাহুল্লাহ শরিক প্রথম আকাশে নেমে আসেন এবং ডাকতে থাকেন কে গুনা মাপ চাও আজকে গুনা মাপ করে দেব কার রেজেকের অভাব আছে রেজেক চাও আমি রেজেক দিয়ে দেব কে বিপদগ্রস্ত আছো বিপদ মুক্তি চাও বিপদ মুক্ত করে দেব আলা কাদা আলা কাদা আর কি আছে আর কি আছো চাইতেই থাকো আল্লাহ পাক ডাকতেই থাকেন একেবারে ফজর পর্যন্ত বর্ণনা সুন্দর চমৎকার কিন্তু সনাদের মধ্যে ইবন আবি সাবরা আছেন যার ব্যাপারে ইমাম আহমদ ইবন হাম্বল এবং ইয়াহিয়া ইবনে মাইন বলেছেন কানা ইয়াদাউল হাদিস এই লোক হাদিস জাল করে মিথ্যা হাদিস বর্ণনা করেন আর সনদের মধ্যে যদি মিথ্যাবাদী হাদিস জাল করে এমন হবে তাকে সেটা হাদিস জাল আলী রাজি তাআলা নাম নিয়ে এত ফজিলত বয়ান করলেন দশ কোথায় নিমন্ত্রণ এক কথায় খেলাম না সনদের মধ্যে আবি সাবরা আছে যে হাদিস জাল করে তা কথা সবাই বলেছে হাদিস তো রাবি জালকারী এবং মিথ্যাবাদী রাবি এবং হাদিস বানাউটি হাদিস বানায় এমন বর্ণনাকারী এই বর্ণনার মধ্যে রয়েছে তাহলে এমনি মাজার বরাদ দিয়ে এই ফজিলত আপনাদের বয়ান করার কারণ কি কোন হাদিস যদি জাল হয় সে হাদিসটা জাল এই কথা উল্লেখ না করে কেউ যদি সেই বর্ণনাটা মানুষের সামনে তুলে ধরে হারাম মহাদেশের বলে তার এই বর্ণনা এই গাছটাই হারাম কোন আলেম বা মৌলবী কেউ যদি এই বর্ণনাটা আলী রাজিল্লাহ তালেন এই বর্ণনাটা যে রাত্রে জাগরণ করো এবং দিনে তোমরা সিয়াম পালন করো এর মধ্যে যদি জাল এবং মিথ্যাবাদী রাবি রয়েছে এই কথা উল্লেখ না করে যদি আলী রাজিল্লাহ তালানহ থেকে কথিত এই বিবরণ যদি সেই বিবরণ করে মোহাদ্দেসেন এক একটা হারাম কাজ করেছে উল্লেখ করবেন আপনি যে এই বিবরণটা জাল যদি বর্ণনা করেনি আরেকটি বর্ণনা রয়েছে সেটি হল শোনো ইন্নাল্লাহ লাইয়াত্তালিয়া এলা খালকিহি আল্লাহ এই পৃথিবীর সকল সৃষ্টির দিকে জীবের দিকে দৃষ্টি নিবন্ধন করেন তারপরে তিনি সকলকেই মাফ করে দেন ইল্লালে মোশরেক না ও মোশাহেন মোশরেক এবং মোশাহেন মোশরেক এবং হিংসুক ছাড়া বর্ণনা ভালো শুনতেও চমৎকার আহমদ এবং এমনি মাজার বর্ণনা কিন্তু অলিদ বর্ণনার মধ্যে রয়েছেন তিনি মোদাল্লিস অথবা উস্তাদের নাম ছাপিয়ে বর্ণনা করেন তিনি বর্ণনা করেছেন আবদুল্লাহ ইবনে লাহিয়া থেকে আবদুল্লাহ ইবনে লাহিয়া সকল মুহাদ্দিসিনের কাছে যাই আপনি লাস্ট উইকেটের পতন আমি বলবো উইকেটের কথা বললে আরে উইকেট তো সাধারণ খেলাধুলা আপনি জাল জয় হাদিসের কারবার তো আরো বেশি খারাপ আরো বেশি খারাপ কাজে ভাই আলিম ওলামাদের বর্ণনা হাদিসের বিবরণ এই রাত্রি এবং দিন প্রসঙ্গে এমন কোন বর্ণনা নেই যেটা গ্রহণযোগ্য হতে পারে বা কোনো আমল সাব্যস্ত হতে পারে কমপক্ষে বহু বিবরণ উল্লেখ করে বহু জিরো একত্রিত করে যদি মনে করেন যে কোনো সংখ্যা হলো আমার কিছু করার নেই এক কোটি জিরো যদি একত্রিত করেন এক হবে বাম দিকে কিছু এক দুই দেয় তারপরে শূন্য বসাইতে থাকেন তাহলে কিছুটা হবে বহু জিরো একত্রিত করে যদি মনে করেন যে কোনো কিছু দাঁড়ালো তাহলে আমার কিছু করার নেই তারপর আল্লাহ আলবানি বলেছেন যেহেতু এটার পক্ষে আরো দুই একটা কথাবার্তা আছে রাত্রে আল্লাহ পাক এই রাত্রে গুনাগা এই মোশেক এবং মোশাহিন মোশেক এবং হিংসুক ছাড়া সকলকে মাফ করে দেন বিবরণটা আছে সূত্রে বহু বর্ণনা একত্রিত করে আমি এটাকে হাসান মনে করি কিন্তু আগের গুলাকে কিছুই বলেন শুধু একটার কথাই বলেছেন যে আমি মনে করি এটা হাসান লেগাইরি হতে পারে কিন্তু কোনো আমল সাব্যস্ত হবে না আল্লাহ পাক্কাকে মাফ করে সেটা আল্লাহর ব্যাপার সরিউল বুখারিতে হাদিস এসেছে কিতাবুত তাওহীদে ইয়ানজিলু রাব্বুনা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল্লাহ লাইল আখির রাত্রে যখন এক চতুর্থাংশ এক এক তৃতীয়াংশ বাকি থাকে প্রত্যেক রাত্রে আল্লাহ পাক নেমে আসেন এবং ডাকতে থাকেন কে গুণাগার আছো মাপ চাও কে রুগী আছো রোগ মুক্তি চাও কে রেজেক চাও সহেল বুখারির হাদিসে রয়েছে এই আলাদা জাল জয় ভালো তোমার প্রয়োজন নেই আপনি সব রাত্রেই দাঁড়ান শেষ রাত্রে আপনি নিষেধ করেছে কে কিন্তু এইটাকে খাস করা প্রতারণা এজন্য বলছি যেরকম ধরেন দুইজন মেয়ে উন্নতন হয়েছেন কিছু সংখ্যক চাটুকার হাটের মধ্যে বর্ণনা করে দিল মোহাম্মদপুর বাজারে আজকে যদি আজকে অমুক জায়গায় রাত্রে মেয়র সাহেবরা আপনাদেরকে বহুত কিছু দিবেন টাকা দিবেন পয়সা দিবেন চাল দিবেন ডাল দিবেন সারা রাত বসে থাকলেন মেয়র সব খবর হলে এরা বসে আছে কেন শুনলেন যে কেন আপনি না বলেছেন আজকে রাত্রে টাকা পয়সা দেবেন বলল কে অমুক হাটে ঢোল দেওয়া হয়েছে এই প্রসঙ্গ তো আমি কিছুই জানি না আপনারা হুজুরা বহু ঢোল দিলেন আল্লাহর নামে রসুলের নামে এই রাত্রে বহু কিছু হয় কিন্তু আল্লাহ তো বলেন আমি তো বলিনি রাসুল বলছেন আমি বলিনি তোমরা সারাটা রাত সময় নষ্ট করেছ সেই রঞ্জু বুড়ার মতো আমার দাদার যুগের কথা ও না খেয়ে থাকতো কাজকর্ম কিছুই করত না খালি কোন বাড়িতে দুই তিন পরে পরে দাওয়াত হবে অনাহুত দাওয়াত খাওয়ার জন্য ঢুকত বর্ষাকাল বহু দূরে শকুন উঠতে দেখা পাট আল যত আছে পানি ভেঙে কয়েক মাইল দূরে যায় দেখে যে মাঠের মধ্যে একটা গরু মরে আছে ফিরে এসে আমার দাদাকে মল্লা সজ্ঞ একই ক্ষুধা মরার উপর খারার ঘা খেয়ে আসলাম এই দূর পথ হেঁটে আসলাম যাওয়ার পরে দেখি দাওয়াত তো কিছুই না গরু মরে আছে সারা রাত ভেবে বাদত করালেন আপনারা আর এরা পাবে কি সারারাত এবাদত দৈনিক কি করুন আপনার কোনো বাধা নেই কিন্তু রাত নির্ধারণ যেটা করেছেন এটা শুরু হলো কখন চারশত আটচল্লিশ হিজড়িতে মোল্লা আলী কারি হানাফি বলেছেন উল্লেখ করেছেন মেশকাতের সরার মধ্যে আমি হানাফি হানাফি এই জন্যই বলছি হানাফি মধ্যে নেই মূলত পরবর্তীতে বানানো হয়েছে এই জন্য দৃষ্টি আকর্ষণ করছি ভালোভাবে চারশত আটচল্লিশ হিজড়িতে বাইতুল মোকাদ্দেশে ফিলিস্তিনের উৎপত্তি হলো হেজাজ সহ সারা পৃথিবীর আলেমেরা তার বিরোধিতা করল এবং আটশো হিজড়ির প্রথম দিকেই এই আমল ফিলিস্তিন থেকে উঠে গেছে বহু চেষ্টা এবং বহু যুদ্ধ জেহাদের পরে সেই বেদাত ফিলিস্তিন থেকে উঠে গেছে কিন্তু সেই বেদাতের মরা এখন বাংলাদেশ সহ উপমহাদেশে মরেছে নতুন করে এই মরা গরু মরেছে আর বিভ্রান্ত পথিকেরা এখানে দাওয়াতের আশায় মরা গরুর পিছনে পিছনে ঘুরছে সারা রাত প্রেম করুন যখন খুশি আপনি করুন সহি বোখারির হাতে যাচ্ছে আল্লাহ পাক নেমে আছেন যে জাল জৈবের পেছনে ঘোরার কারণ কি আপনার সময় তো ভাই বোনেরা এই পর্যন্ত একটি দিক যোগ করে কারা মুদাজেল হল আলিলা আকাবেরিন হাজরাতরা তারপরে গাউস রব্বানি কুতুবে সামদানি সাহেবরা ওনারা এই যে তাওহেদের বৃক্ষ আলম تر كيف ضرب আল্লাহ مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها তৌহিদের বৃক্ষ যেটা লাহার ইলাহা বৃক্ষ রূপিত আছে আপনার গাছটা ডালপালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতুল্লাহর সুন্নাত এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী ফলে ফুলে সুশোভিত হবে সেই গাছের মধ্যে যদি সেই জান্নাতি বৃক্ষের ডালের মধ্যে যদি আকাবেরিন হজরতের মান্দার কাটা কলম লাগাই দেন আর মুদাজিল হল আলীদের ওই সকল মাক্কালের ডালে এনে যদি আপনি কলম লাগাই দেন তাহলে ওই বৃক্ষের অবস্থা কি হবে আপনার ভালোই মনে করছেন কাজে এই সকল আকাবেরিন হজরত নয় মুদাজিল হল আলী না উদ্দেশ্যা সের নয় কোরআন এবং সহিহাদিসে কি আছে আপনাকে সেই দিকেই দেখতে হবে আকুল কৌল ইস্তাফুল মাঝে মাঝে সংক্ষেপ করলাম শাহবানের সাথে যুক্ত ছিল এই জন্য এইটুকু দ্বিতীয় অধ্যায় হল সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে একটি ফতোয়া অসুর চেয়ারে বসে সালাত আদায়ী করা মূলত চেয়ারে বসা কোনো আলাদা বিষয় নয় আলাদা মূল বিষয় হল অসুস্থের সালা বিষয়টা নিয়ে যেভাবে কথা হয়েছে যিনি বলেছেন তিনি যে একদম বাজে কথা বলেছেন তা আমি বলবো না বিষয়টার মূল অস্তিত্ব আছে কিন্তু যেভাবে বিবরণ দিয়ে ফতোয়া সেট করেছেন ফতোয়াটার কনক্লুশনটা ঠিক হয়নি বলে আমার ধারণা আমার ধারণা এই জন্যই বলছি আমি কাউকে খাপাতে চাচ্ছি না আমি যতটুকু বুঝতে পেরেছি তা বলছি আপনাদের সামনে আমি অসুস্থের সালাদ কিভাবে হবে সেটা চেয়ারে বলবেন না টুলে বসবেন না কিসে বসবেন ওটা একটা আলাদা একটা চ্যাপ্টার একটা বিক্ষিপ্ত একটা অংশ মাত্র মূলত অসুস্থ কিভাবে সালাত আদায় করবে আনহুকে আল্লাহ নবী বললেন সল্লে হাদিস তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে শুরু করবে কেন যদি দাঁড়িয়ে থাকেন তাহলে তো সালাত হবে না রুকু আছে আছে সল্লে কায়েমান মানে শুরু করবে ফাইল্লাম তুমি যদি না পড়ো তাহলে বসে পড়বে ফাইল্লাম তাস্তাতা ফালা জাম্প যদি না পারো তাহলে কায়ত হয়ে এই পর্যন্ত সাহেল বুখারির হাদিস আর নাসাইয়ের মধ্যে এইটুকু বেশি আছে ফাইল্লা স্তাস্তাতে তুমি যদি কাত হয়েও সালাত আদায় করতে না পারো তাহলে চিত হয়ে পড়বে চিত হয়ে সে চারটা অবস্থা সাললে কায়েমান দাঁড়িয়ে শুরু করবে ফাইল্লাম তাস্তাতে ফাঁকায়দান তাহলে কি করবে বসে শুরু করবে যদি না পারো তাহলে আলা জাম্প টাইট হয়ে এই পর্যন্ত সহেল বুখারির বর্ণনা আর যদি তাও না পড়ো তাহলে চিত হয়ে শুয়ে পড়ে মোস্তালকেন এইটুকু হল নাসাইতে বেশি রয়েছে বর্ণনা সম্পূর্ণ শুদ্ধ হজরের আলা কোন অবস্থাতেই কোনোভাবেই সালাদ বাদ দেওয়া যাবে না আপনি অসুস্থ যত ধরনের হন না কেন আপনার কোন অবস্থাতেই সালাদ ত্যাগ করার কোন অবকাশ নেই এটা আপনাকে প্রথমত মনে রাখতে হবে সালাত আদায় আপনাকে করতেই হবে মসজিদে এসে করবেন কিনা মসজিদে সালাত আদায় যদি করতে পারেন করবেন সুস্থ অবস্থায় কেউ যদি মসজিদের সালাতের আওয়াজ শুনছে আজান শুনছে যদি আসতে না পারে সে তো অত্যন্ত পাপি গুণাগার মানুষ কোন কোন বিবরণে দেখা যাচ্ছে তার সালাতে হচ্ছে না আমি ওই দিকে যাব না কেন ওটা আলাদা চ্যাপ্টার সুস্থ অবস্থা আপনি মসজিদে আসবেন এটা হতেই পারে না বহু হাদিস দ্বারা সেটা প্রমাণিত অসুস্থ অবস্থায় আপনি আসবেন কি না ঘরে যদি সালাত আদায় করেন কিভাবে করবেন মসজিদে আসলে কিভাবে করবেন ঘরে যদি সালাত আদায় করেন তাহলে যেভাবে খুশি সেভাবে আপনি আদায় করবেন হাদিসটার অনুযায়ী দাঁড়াবেন ভাবে যদি দাঁড়াতে পারেন দাঁড়াবেন সোজা দাঁড়াতে পারছেন না লাঠি হাতে নিয়ে দাঁড়াবেন লাঠি হাতে নিয়ে দাঁড়াতে না পারেন ওয়ালের সাথে ট্যাগ দিয়ে দাঁড়াবেন ওয়ালেও যদি ট্যাগ দিয়ে দাঁড়াতে না পারেন দুইজনে যদি ধরে দাঁড় করে রাখতে পারে আপনাকে তাহলে আপনাকে দাঁড়িয়েই শুরু করতে হবে এটা মনে রাখবেন কেননা কুমুলিল্লাহে কানিতিন দাঁড়িয়ে শুরু করতে হবে সল্লে কায়মান ইমরান বিন হোসেন অসুস্থ তাকে বলছেন যে তুমি দাঁড়িয়ে শুরু করতে হবে তোমাকে এটা মনে রাখতে হবে আপনাকে আপনি দাঁড়াতে পারেন অথচ বসে শুরু করছেন সালাতহু বাতলা সৌদি আরবের একেবারে ফতোয়া বোর্ডের ফতোয়া শেখ বিন বাজের ফতোয়া এমনকি হানাফি মজাহের ফতোয়া সালাতু বাতলা আপনি দাঁড়িয়ে শুরু করতে হবে যদি দাঁড়ানোর সামর্থ্য থাকে তারপর আপনি বসবেন শুরু আপনাকে দাঁড়িয়ে করতে হবে দাঁড়ানোর যতক্ষণ সময় আছে দাঁড়াতে পারেন ওইটুকু আপনাকে দাঁড়াতে হবে দাঁড়ানো অবস্থা দেখছেন দাঁড়িয়ে থাকতে পারছেন না ওই সময় বসবেন এটা মনে হবে সূক্ষ্ম সূক্ষ্ম কিছু বিষয় আছে হেদায়া দেখুন হেদায়ের সাথে এনায়া দেখুন এবং ফতুল কাদির দেখুন যদিও হেদায়ালা কিছু একটু কথা আছে দাঁড়ানো সত্ত্বেও যদি বসে শুরু করে তার সালাত হবে কিনা হানাবে মশাবে বিরাট মতবিরোধ রয়েছে স্বল্প সংখ্যক বলেছেন হবে কিন্তু এনায়া আলা যিনি রয়েছেন তিনি আল যিনি হেডার ব্যাখ্যা করেছেন এবং কামাল ইবনুল হুমাম সহ সবাই বলেছেন দাঁড়ানের সমর্থ থাকতে যদি কেউ বসে শুরু করে তাহলে তার সালাদ ফাসেদ হয়ে যাবে এটা হানামি মজাহবেও রয়েছে দ্বিমত আছে কিন্তু অধিকাংশ মত হলো সালাদ বাতিল হয়ে যাবে সৌদি আরবের মুফতিরা মিলে যে ফতোয়া দিয়েছেন সেটা হলো দাঁড়িয়েই শুরু করবেন যদি দেখেন দাঁড়াতে পারছেন না এমন অসুস্থ যে এদা আজাজ আলাল কিয়াম প্রত্যেকেই বাক্য এভাবে শুরু করেছেন সৌদি আরবের মুফতিরাও এবং হানাফি ফিকার কেতাব সহ যারা শুরু করেছেন দাঁড়ানো দাঁড়ানো যা যার জন্য অসম্ভব পাচ্ছেন না কিংবা দাঁড়িয়ে যদি সালাত আদায় করে তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে শক্ত অপারেশন হয়ে আছে অপারেশনের ছুটে যাওয়ার সম্ভাবনা আছে নানান কিংবা রোগ বেড়ে যাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা পরবর্তী আরো বেশি সমস্যা হয়ে যেতে পারে হয় বমি করে দিতে পারে কিংবা পেশাব হয়ে যেতে পারে পায়খানা হয়ে যেতে পারে বাচ্চা পড়ে যেতে পারে মহিলাদের নানান সমস্যার সম্ভাবনা যদি থাকে ব্যক্তি নিজেই চিন্তা করবে আমি কোন অবস্থায় আছি তাহলে সে বসে স্টার্ট করবে কিন্তু যদি মনে করে যে আমি এক মুহূর্তে যেন দাঁড়াতে পারছি ওই মুহূর্তটুকু বসে স্টার্ট করতে পারবে না তাকে দাঁড়িয়ে শুরু করতে হবে তারপরে সে বসে দাঁড়িয়ে শুরু করলাম দাঁড়াতে আর দাঁড়িয়ে থাকতে পারছি না আপনি তখন বসে পড়বেন আর বসে শুরু করলেন তারপরে আবার কথা আছে আপনি বসে শুরু করলেন এই মুহূর্তে আপনি সুস্থ বোধ করছেন ইমাম লম্বা ক্রাত করছেন তাহলে বসা থেকে আমরা দাঁড়িয়ে যেতে হবে এটা মনে রাখতে হবে আপনাকে আপনি দাঁড়িয়ে শুরু করেছেন অসুস্থতা বোধ করছেন তারপরে আপনি বসে গেলেন এর মধ্যে আপনি সুস্থতা বোধ করছেন আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে ভালো করে মনে রাখবেন বিষয়গুলো এটা করতে হবে দাঁড়িয়ে শুরু করলেন রুকু আপনি ইশারা করে করবেন তারপর যদি সিজদায় যেতে হয় সিজদায় যেতে পারছেন না তখন আপনার চেয়ারে বসলেন চেয়ারে বসে চেয়ারে বসেন টুলে বসেন যেটাতেই বসেন কিংবা যদি মাটিতে বসতে পারেন সবচেয়ে উত্তম হলো মাটিতে বসতে হবে যদি না পারেন মাজার কারণে ঘাড়ের কারণে চোখের কারণে বিভিন্ন কারণে আপনি চেয়ারে বা টুলে যেটার মধ্যে বসলেন সিজদাটা আখফাদ মিনার রুকু রুকু যে মাপে করবেন সিজদা তার চেয়ে বেশি ঝুঁকতে হবে মাথাটাকে সিজদার চেয়ে রুকু বেশি ঝোঁকা হতে হবে এই এই মৌলিক বিধানগুলো আপনাকে মনে রাখতে হবে হাসপাতালে আছেন ডাক্তার সাহেব বলছেন ও চেয়ারের পরে সালাত আদায় জায়েজ কি না জায়েজ একেবারে টোটালি না জায়েজ ফতোয়া ঠিক হয়নি ফতোয়ার বিবরণ রয়েছে বসে আদায় করতে পারবেন সৌদি আরবের ফতোয়া বোর্ড সহ মুফতিরা যা বলেছেন শেখ বিন বাজ সহ এবং বাংলাদেশের অধিকাংশ হানাফি মুফতিরা যা বলেছেন আল্লামা আহমদ শফি সহ বাবুনগরী নগরী সহ হানাফি মোজাফের যারা বড় বড় আলেম তারা নিজেরাও চেয়ারে বসে সালাদ আদায় করেন কাজে একঘেয়ে হয়ে গেছে ফতোয়াটা কিন্তু আমি বলবো না যে তার ফতোয়ার মূল সূত্রে ভুল আছে তিনি কারেক্ট শুরু করেছেন কেননা মসজিদ মসজিদে এমন কিছুটা ফ্যাশন হয়ে গেছে আর কি অনেকটা যে দাঁড়িয়ে পালা তাদের করে বসেই শুরু করছে কষ্ট করে দাঁড়িয়ে পড়তে পারেন চেয়ার নিয়ে বসানোর জন্য অভ্যাস হয়ে গেছে এটা অবশ্যই ঠিক নয় কোন অবস্থাতেই ঠিক নয় এটা সালাদ আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন ফত্তাকুল্লাহ মস্ততায়াতম যতক্ষণ পর্যন্ত পারো ততক্ষণ পর্যন্ত তুমি চেষ্টা করবে যেভাবে আছে অপারক তারপর অপারকের মাস্তা গিয়ে আপনাকে হতে হবে যেন আপনি দাঁড়াতে পারেন তারপরেও চেয়ার নিয়ে বসে শুরু করবেন এটা যেন অভ্যাস হয়ে যাবে না তা হবে না এটা ঠিক হবে না আপনি বসে সালাদ কিভাবে আদায় করবেন আপনি সিজদার সময় সিজদার থেকে উঠে যেভাবে বসেন সেইভাবে বসবেন না হলে মোতা দেন এই যে পাও দুটো এইভাবে ভাস করে যেভাবে বসতে হয় দুই দিকে দিয়ে এইভাবে বসতে পারেন না হলে আপনার যেভাবে সহজ মনে হয় সেইভাবেই বসবেন বিশেষ কোনো অবস্থাকে নির্ধারণ করে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি একটা কাঠ বা কিছু টুল সামনে নিয়ে তারপর সেটা মধ্যে সিজদা দিবেন ন এটা হবে না এটা শরীরতের বিধান নয় আপনি ইশারা করতে বলেন আউমে ইমান আপনি ইশারা করবেন ইশারা করে সালাদ আদায় করবেন কোন কিছু টুল বা সামনে রেখে মাথা ঠেকাতে চেষ্টা করবেন এটা নয় এটা বিধান নয় শরীয়তের বিধান নয় আপনি করবেন হাসপাতালে আছেন কি করবেন দুই সালাত একত্রিত হয়ে গেছে ডাক্তার সাহেব বলেন যে মাগরেবের সময় আপনার অপারেশন শুরু হবে আপনি এশার সালাত মাগরেবের সাথে মিলিয়ে পড়ে নেবেন আর যদি বলে এশার সময় আপনার শুরু হবে তাহলে মাগরেব আপনি পিছিয়ে দিতে পারেন মাগরেব এবং এশা একত্রে পড়ে নেবেন ফজরের যেহেতু আগানোর কোনো বিধান নাই ঠিক টাইম মতো হবে জায়েজ আছে ডাক্তার সাহেব যদি বলেন অপারেশন করে ফেললেন তারপরে দেখেন একদিন দুই দিন সেন্স ফিরল না তাহলে আপনি কি করবেন তাহলে যখন আপনার হুশ ফিরবে তখন আপনি বাকি সালাদগুলো আপনি কাজা করে নেবেন ইত্যাদি বিবরণ লম্বা বিষয় রয়েছে আমি সেগুলোর আলোচনা আজকার বৃদ্ধি করছি না শুধুমাত্র আপনাদেরকে বলছি যে যে কোনোভাবেই হোক সালাত আদায় করতেই হবে কিন্তু এখানে আবার কাতারের বিষয়টা রয়েছে নবী সাল্লাহ তোমরা কি এমন ভাবে কাতার করবে না যেভাবে ফেরেস্তারা কাতার করে আমরা জিজ্ঞাসা করি কিভাবে যে ইউতে সুফল ওয়ান প্রথম কাতার গুলা তারা পুরা করেন তারপরে ওয়া তারা কাতারের মধ্যে তারা সপ করেন রস করেন ইটের সাথে যেরকম ইট গেথে দেওয়া হয় ওইভাবে গেথে তারা দাও আনাস রাজিল্লাহ তালু বলেন কেন ইউলজেকু আমাদের কেউ কেউ আমরা কি করতাম একজন আরেকজনের পায়ের সাথে পা এবং কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াতাম নোমান এমন বাসির থেকে এবং আনাস রাজিল্লাহ তালাহ থেকে বর্ণিত সহিউল বুখারিতে উল্লেখ রয়েছে রুসু সুফু ফাকুম তোমরা একেবারে লাগিয়ে দাঁড়াও এখন আমি হানাফি মজাবের কোন কেতাবে পর্যন্ত পাই নাই যে এক মুক্তাদের সাথে আরেক মুক্তাদের পা মেলানো যাবে না মোল্লা আলী কারি পর্যন্ত উল্লেখ করেছে রস্যের অর্থ কি একজনের সাথে আরেকজনের পা মিলে যাবে এমনকি হানাবি মজাবের যে সবচেয়ে বড় মহাদ্দেশ হিসেবে স্বীকৃত দেওয়া হয় অমদাতুল কারিওয়ালা এটা বদরুদ্দিন আইনি সাহেব সহিউল বুখারের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন রস হলে একজনের সাথে অপরজনের পা মিলিয়ে দেওয়া আমি এই জন্য বলছি চেয়ারের সালাতে কাতারের সাথে সম্পৃক্ত এটা এই জন্য একটু উল্লেখ করছি সেটাও তিনি বলছেন এমনকি এই হানাফি আলেম যিনি সহেল বখারি ব্যাখ্যা করেছেন তিনি বলেছেন যে তসবেত সব একজনের সাথে আরেকজনের পা মেলানো ওয়াজেব বলছেন তিনি সৌদি আরব আলমের সুন্নত বলেছেন এই হানাফি আলেম বলেছেন ওয়াজেব এবং যারা সুন্নত বলতে চায় তাদের প্রতিবাদ করেছেন আট দশ জায়গায় সোহেল বোখারির ব্যাখ্যা করতে গিয়ে আমি জানি না হানাবি মজহর ভাইয়েরা যারা আজকাল এমনকি আহলে যারা একজন আরেকজন শুধু পা লাগান না এবং আনাই মোসার যে ভাইরা বলেন যে নিজের সে চাপায় রাখতে হবে আরেকজনে পা মিলিতে গেলে ধাক্কা দিয়ে দিতে হবে এটা হানাবি মজাহের কোনো কেতাবে নাই এটা আপনাদের বানাওটি কথা ভারতীয় কিছু উর্দু কেতাবের কথা ভারতীয় কিছু মোল্লা মৌলবীর বাংলা লেখা কেতাবের কথা কোন বড় আলেমে পর্যন্ত এর বিরুদ্ধে করেছে বলে আমার জানা নেই আমার জানা নেই মোল্লা আলী খারি হানাফি বলুন এমনকি হেদায়ের মধ্যেও লেখা আছে মুহাদাহ মহিলারা কেন পিছনে দাঁড়াবে কেন নারী পুরুষ যদি একসাথে পা মিলিয়ে দাঁড়া তাহলে ফেতনার সৃষ্টি হবে এটা হেদায়তও আছে পা মিলানোর কথাটা কিন্তু আমি জানি কামাল ইবনুল হুমাম হেদায়ের সরা করতে গিয়ে ফাতুল কাদেরের মধ্যে এই রসের হাদিস এক মুসলিম আরেক মুসলিম পা মিলাতে হবে এই ব্যাপারে সব রওয়ায়তগ্রতারা উল্লেখ করেছেন হানাফি মজাহের কোন অথেন্টিক রেফারেন্সে দুই মুসল্লির মধ্যে ফাঁক রাখা যাবে এমন কোন কথা এ পর্যন্ত আমি পাই নাই আপনারা কোথায় পেলেন আমি জানি না এমনকি দুই মুসলিমের মধ্যে ফাঁক থাকে আল্লাহ নবী বলেছেন সেখানে হাদাফ ঢুকে হাদাফ হল ইয়ামানের এক জাতীয় কালো ছাগল ওই কালো ছোট ছোট শয়তানের মতো শয়তানগুলো দুই কাতারের মধ্যে ঢোকে হাজার মুসল্লি সালাত আদায় করছেন লক্ষ মুসল্লি সালাত আদায় করছেন দুই পা মুসল্লি দুই মুসল্লি মিলাচ্ছেন না মাঝখানে সে শয়তান দাঁড়াচ্ছে তাহলে আপনার লম্বা লম্বা পাগড়ি আর ফজিলত কোথায় যায় স্বেচ্ছায় সব শয়তানকে জায়গা করে দিচ্ছেন হাদিস শুনেন আবু দাউতে হাদিস সাহিহ কোন সন্দেহ নেই কাজেই যারা আমরা চেয়ারে সালাত আদায় করব তারা যখন দাঁড়াবো চেয়ারটা পিছিয়ে দেব পাশের মুসল্লির সাথে পা মিলে ধরতে পারি বসে যদি আদায় করে পাটা দুই দিকে ছড়িয়ে দেব পাশের মুসল্লির সাথে যেন তার পাটা লেগে যায় এটা কান ইয়ামসাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানা কেবে না আল্লাহ নবী একামতের পরে তারপরে আমাদের দুই যে বাহুর সাথে বাহু মিলিয়ে দিতেন পায়ের সাথে পা মিলিয়ে দিতেন বিলাল রাজি আল্লাহ তালা নির্দেশ দিতেন কাতার একটু নির্বিষ হলে তাদেরকে পিটাইতে বলতেন এমনকি হানাফি আলেন আল্লাহ বদরুদ্দিন আইনি বলেছেন যদি সুন্নত হতো সুন্নত ত্যাগের জন্য আল্লাহ পিটাইতে বলতেন না নিশ্চয়ই অজেব হানাবি মজাবের আল্লাহ বদরুদ্দিন আইনি যত কঠিন কথা কাতার মিলাতের তিনি মধ্যে সর্বপ্রথম অজেবের কথা বলেছেন আর বহু যুক্তি উপস্থাপন করেছেন এটা অজেবের ব্যাপারে আর আশ্চর্য ব্যাপার আজকাল মসজিদে মসজিদে কাতারের সাথে কাতার মিলানো হয় না নবী সাল্লাম দেখলেন যে একজনের বুকটা একটু আগানো আছে তিনি তাকে আল্লাহ কাতার সোজা করো কাজেই সিয়ারের সালাতের জায়েজ কি না জায়েজ খুব ফতোয়া দিচ্ছেন কিন্তু কোন মসজিদেই এক মুসল্লি আর এক মুসল্লির সাথে পা মিলাচ্ছেন না এবং কাদের সাথে কাপ মিলাচ্ছেন না মাঝখানে শায়তানের জন্য জায়গা করে দিচ্ছেন এটা তো বেশি আলোচিত হওয়া দরকার ছিল প্রাসঙ্গিক কথা আমি জন্য মনে আমি মনে করি বাইতুল মোকারম থেকে ফতোয়া জারি করা দরকার জাল্লামা বদরুদ্দিন আইনি থেকে শুরু করে মোল্লা আলী কারের থেকে শুরু করে হেদায়ত থেকে শুরু করে হেদায়ত সরা একার ফাতুল কাদের থেকে শুরু করে সর্বত্র যেটা নেয় কঠিন বিবরণ এসেছে হাদিসের উপর ভিত্তি করে আপনারা যে হানাফি হয়ে থাকেন তাহলে পায়ের সাথে পা মেলানোর ব্যবস্থাটা সম্পূর্ণ বাস্তবায়ন করুন সিয়ারের সালাতের মাসালা ওজরের মাসালা ওটা অত্যন্ত সহজ ব্যাপার আল আজার তুমি হল মাহজুরাত সমস্যা হলে ওজোর হলে সবই জায়েজ আছে এ নিয়ে এত কঠিন বিবরণের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কাজে যারা চেয়ারে সালাত আদায় করবেন চেয়ারটা একটু ছোট হবে যাতে পিছনে সিজদাদের তার যেন সমস্যা না হয় যখন যতক্ষণ দাঁড়াবেন তখন মুসলিমের সাথে মিলাতে পারেন বসে করলে যেন এই আপনার বসে অবস্থা যায় মুসলিমের সাথে মিলে সবচেয়ে ভালো হয় মোয়াক্ষার শেষ কাতারে যাওয়া আল্লাহ নবী বলেছেন প্রথম কাতারটা পুরো করো সমস্যা যত আছে ফিল মোয়াক্ষার আবু দাউদ হাদিস শেষ কাতারে সমস্যাগ্রস্ত যত আছেন সব শেষ কাতারে তবে আগের কাতারের ফজিলত আছে অন্যকে সমস্যা না করে আরেকটা সুন্নতের উপর আমল যেন ক্ষতি না করে যদি পারেন করেন না যেহেতু হাতিসের বিধান ওয়ালের সাথে দাঁড়াইতেও পারবেন ওখানে আরেকজনের সমস্যাও হবে না اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شطف شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى عالى وأولى وعز وجل وأتم وهم وأكبر